নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার জান্দা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার জান্দা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার জান্ডা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো কালেমার জান্ডা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো ঘুমেতে থাকবে বিভুর কয়দিন তোর সুখের বিলাস জাগরে বীর মুসলিম ছাড়তে হবে শান্তির আবাস ঘুমেতে থাকবে বিভুর কয়দিন তোর সুখের বিলাস জাগরে বীর মুসলিম ছাড়তে হবে শান্তির আবাস লাথি মারে ভাঙরে তালা ভাঙরে তালা ভাঙরে তালা যত সব বন্দিশালা লাথি মারে ভাঙরে তালা যত সব বন্দিশালা উতেরি আস্তানাতে আগুন জালো আগুন জালো পুড়িয়ে মারো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালিবার জান্ডা তুলে ময়দানেতে চাপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালিমার ঝান্ডা তোলে ময়দানেতে চাপিয়ে পড়ো কালিমার ঝান্ডা তোলে ময়দানেতে চাপিয়ে পড়ো যে দেশে সিংহ ভাগই মুসলমানের জাতি রবে সে দেশে নাস্তিক মুরতাদ সবই নিপাত যাবে যে দেশে সিংহ ভাগই মুসলমানের জাতি রবে সে দেশে নাস্তিক মুরতাদ সবই নিপাত যাবে বদমাশের নাই রে জাগা নাই রে জাগা নাই রে জাগা ভাগা রে ওদের ভাগা বদমাশের নাই রে জাগা ভাগা রে ওদের ভাগা পুড়িয়া চাই করে দাও বেঈমান সব ধ্বংস কর নাস্তিক খতম করো খতম করো খতম করো কালিমার চান্ডা তোলে ময়দানেতে চাপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালিমার ঝান্ডা তোলে ময়দানেতে চাপিয়ে পড়ো কালিমার ঝান্ডা তোলে ময়দানেতে চাপিয়ে পড়ো যে খুদা সৃজন করে দুনিয়ারি মুখ দেখালো সে মুখে খুদার নামে বদনাম কেন বাহির হলো যে খুদা সৃজন করে দুনিয়ারি মুখ দেখালো সে মুখে খুদার নামে বদনাম কেন বাহির হলো অবিরাম চলবে জেহাদ চলবে জেহাদ চলবে জেহাদ ভাঙবো ওই কালো হাত অবিরাম চলবে জেহাদ ভাঙবো ওই কালো হাত যে করে নপরবানি ধরে ধরে চোতা মারো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালিমার চান্ডা তোলে ময়দানে তে চাপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালিমার চান্ডা তোলে ময়দানে তে চাপিয়ে পড়ো কালিমার চান্ডা ঝান্ডা তুলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো গাজাখুর জন্ম যাদের কুত্তার মতো রাস্তাঘাটে আলমকে যার সন্তান যারা বলে এই দেশেতে গাজাখুর জন্ম যাদের কুত্তার মতো রাস্তাঘাটে আলমকে যার সন্তান যারা বলে এই দেশেতে জন্মের নাই ঠিকানা নাই ঠিকানা নাই ঠিকানা বাবা মা সব অজানা জন্মের নাই ঠিকানা বাবা মা সব অজানা তাই বুঝি শাহাবাগে অভ্যাসটা প্রকাশ করো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার জান্ডা তুলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার জান্ডা ঝান্ডা তুলে ময়দানেতে চাপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার ঝান্ডা তুলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার ঝান্ডা তুলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো নাস্তিক খতম করো খতম করো খতম করো কালেমার ঝান্ডা তুলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো কালিমার ঝান্ডা তুলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো